কিছু আলোচনা করা হয়েছিল আজকে সেই আলোচনারই পরিশিষ্ট হবে ইনশাল্লাহ তবে সাময়িক প্রসঙ্গে গত পরশুদিন চলে গেল আখেরি চাহার সম্বা একটি বেদাতি পর্ব যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে মহামারীর মতো ক্যান্সারের মতো জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে আখেরি চাহার সম্বা তারপরে আসবে ফাতেহায় দোয়াজ দহম আগামী মাসে তার পরের মাসে পাবেন ফাতেহায় ইয়াজ দহম মানে কোন মাসে হিন্দুদের যেমন বারো মাসে তেরো পূজা তো ঠিক ওই রকম তেত্রিশ কোটি বৈদান্তিক অধ্যুষিত এই ভারতবর্ষ এখানে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির এক ইসলাম আর মোহাম্মদ বিন কাসেম সাকাফি রাহেমাউল্লার মাধ্যমে এসেছিল আরাক ইসলাম যারই ফলে দুইটা ইসলাম এখানে প্যারালাল চলছে যদিও উনিশশো সালের জরিপে এদেশে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পীরের সন্ধান পাওয়া গেছে সরকারি জরিপ দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পীর এদেশে বাস করে সরকারি জরিপে উনিশশো ছিয়াশি সালের সরকারি জরিপ দুই লক্ষ আটানব্বই হাজার না ছিয়ানব্বই হাজার মানে তিন লাখের কাছে পীরই বাস করে এই জরিপটা আমি প্রথমে ভাবতাম যে এটা কেমন জরিপ এত পীর কোথায় আছে তবে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ওখানে দেখলাম এক জায়গাতেই তিন লাখ পীর হ্যাঁ জাগার নাম তিন লাখ পীর জিজ্ঞেস করলাম বাবা তোদের এই জাগার নাম তিন লাখ পীর হলো কি করে তো বলছে এখানে তিন লক্ষ পীর কোন এক সময় জমা হয়ে মিটিং করেছে ওই জন্য এই জাগার নাম তিন লাখ পীর প্রথমে বুঝি নাই বাসাল তিল্লাক ফি তিল্লাক ফি করছে তো এটা কি নাম আমি বুঝতে পারি পরে স্টেশনে নেমে দেখলাম তিন লাখ পীর তো তিন লাখ পীর যদি এক জায়গাতেই হয় তাহলে সরকারি জরিপ অমূলক নয় বলছিলাম যে এদেশে অনেক ধরনের ইসলাম আছে সমস্ত ইসলামপন্থীরা মানে গরম সুন্নি আর নরম সুন্নি আর চরম সুন্নি বিভিন্ন ধরনের সুন্নিয়ত আছে এখানে একটার সাথে আর একটার গরমিল কিন্তু কোরআন এবং সহিয়াদিসের বিরোধিতার ক্ষেত্রে তারা সবাই এক কোন সুন্নি আপনাকে সমর্থন করবে না সব সুন্নি আপনার বিপক্ষে তারা ঐক্যজোট তাদের কোন একটা গ্রুপ আপনি আপনার কাছাকাছি পাবেন না যাদেরকে কাছাকাছি মনে করছেন তারা অনেক দূরে অনেক ফাঁকে রয়ে গেছে তো যাই হোক এত পীরের ভিড়ে আর এত আকিদায় ও মতবাদের ভিড়ে কোরআন এবং সহি হাদিসের বিপক্ষে তারা সবাই একমত বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিন বলছিলেন যে আলেমদের ঐক্য দেখা যায় না কোন বিষয়ে আলেমরা ঐক্যমত হয়েছে এটা দেখা যায় না তবে একটা বিষয়ে তারা ঐক্যমত সমস্ত আলেমই একটা বিষয়ে ঐক্যমত সেটা হলো অনৈক্য মানে ঐক্যবদ্ধ হতে হবে না এখতেলাফ করতে হবে বিরোধিতা করতে হবে বিরোধিতার ক্ষেত্রে তারা একমত সবসময় একে অপরের বিরোধিতা এটাই হলো তাদের কাজ সবাই কিন্তু মনে মনে চায় যে যদি এই মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতেন কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ফর্মুলা জানা নেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাম পৃথিবীর সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে হলে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে যে চার মাঝাবের বিলুপ্তি ঘটনা করতে হবে মাঝাব চারটা বিদ্যমান থাকবে আর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু চার তরিকা দুনিয়াতে বিদ্যমান থাকবে আর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু না সুদূর পরাহত কথা কাজেই বলছিলাম যে দেশে দুই ধরনের ইসলাম পাওয়া যায় সেরেক এবং বেদাত এবং কুফুরি আকিদার সম্বলিত তারা যত দলেই বিভক্ত হোক না কেন কোরআন হাদিসের বিরোধিতার ক্ষেত্রে তারা একমত ওই জন্য সাহাবায়কেরামের জামানাতেই দুইটা পরিচিতি ছিল দুই দলের একদল ছিলেন আহলুল হেজাজ যারা মক্কা মদিনায় বাস করতেন মক্কা মদিনা সৌদি আরবের তদানীন্তনকালে পাঁচটা প্রদেশ ছিল ইয়ামান আয়মান নজদ তেহামা হেজাজ ইয়ামান আয়মান নাজ তেহামা হেজাজ এই ছিল পাঁচটা প্রদেশ তো এই পাঁচ প্রদেশের ভিতরে মক্কা মদিনার এলাকাটাকে হেজাজ বলা হয় হেজাজ প্রদেশ আহলুল হেজাজ যারা মক্কা এবং মদিনার অনুসারী মানে অধিবাসী ইনারা হলেন আহলুল হাদিস পরবর্তীতে পূর্ব দিকে যত আসলো Iraq Iran Turan Afghanistan Pakistan এদিকে যত আসলো এরা হল আলুর রায় রায় মানে হল মানুষের অভিমত মতামত বুজুর্গানে দিন ওলামায় কেরাম বড় হুজুর মুফাসরিনে কেরাম ইসলামী চিন্তাবিদ এই সমস্ত তাদের বক্তব্যের এবং তাদের রায় ও কিয়াসের অনুসারী তাদেরকে বলা হতো আহলুর রায় আব্দুল করিম শাহরাস্তানি রহেমাউল্লাহ তার মিলাল ওয়ান নেহাল আল মিলালু ওয়ান নেহালু এটা কেতাব আছে আল মিলাল ওয়াল নেহাল তাম পৃথিবীতে কত জাতের মুসলিম যে আছে how many kinds of Muslim this world there are seventy three kinds of Muslim this world seventy three kinds of Muslim আমরা এখানে বাস করি তো মিলাল নেহালের মধ্যে বলছেন যে মুসলিম জাতি মূলত দুই ভাগে বিভক্ত এক হল আহলুর রায় আর এক হল আহলুর হাদিস আব্দুল কাহের বাগদাদি রাহেমাউল্লাহ তিনি আর একখানা কিতাব লিখেছেন কিতাবখানার নাম হল আল ফারকু বাইন আল ফেরাক প্রথমবার যখন মাদারীপুরে প্রোগ্রামে গিয়েছিলাম আলমগীর ভাইয়ের ওখানে ঝিকরহাটি ঘটমাজি ইউনিয়নের ঝিকরহাটি স্কুলের মাঠে বিশাল সমাবেশ হচ্ছিল অনেক আলেমলাও মুস্তি ছিলেন তখন আমি ওখানে ওই কেতাবটার নাম বলেছিলাম যে এই কেতাবটা মাদারীপুরের কোন আলেমের হাতে যদি থাকে একটু হাত জাগায় বলবেন আমার কাছে আছে আলেমারা বললেন যে এই কেতাব আমাদের কাছে তো নাই মাদারীপুরের কোন আলেমের বাড়িতে আছে বলে আমাদের জানা নেই কেতাবখানার নাম হলো আল ফারকু আল ফেরাক কেতাবটা বেশি বড় নয় ছোট আমি কিনেছিলাম সাত রিয়াল দিয়ে সাত রিয়াল মানে চোদ্দশো টাকা দের ওই সাত রিয়াল মানে চোদ্দশো টাকা ভুল হয়ে গেল নাকি না ঠিক আছে একশো সরি একশো চল্লিশ টাকা মানে দেড়শো টাকার মতো দাম বাংলা টাকায় পড়ল ওখানে কিনলাম সাত রিয়াল দিয়ে পৃথিবীর কত জাতের মুসলমান যে বাস করে তার বিবরণ ওখানে আছে পেতে পেতে পেতে পেতে একটা তরিকা পেলাম তার তরিকার নাম হলো জুব্বাইয়া তরিকা জুব্বাইয়া তরিকার প্রতিষ্ঠাতার নাম হল আবু আলী আল জুব্বাই আবু আলী আল জুব্বাই বলছে যে আল্লাহরও ভুল হয় না এটা হলো তার মতবাদ দলিল দিয়েছে কি দলিল দিয়েছে যে আল্লাহ পাক কোন সময় একটা আয়াত নাজিল করেন তারপরে আল্লাহ পাক যখন দেখেন এটা ভুল হয়ে গেল নজরুল্লাহ জানে তখন ওটারে সংশোধন করে আবার দ্বিতীয় আর একটা আয়াত ওইটাকে মানসুক করে দেন মানসুক করে আর একটা আয়াত নাজিল করে আমাদের তো মাঝে মাঝে কথা বলতে ভয় হয় যে আবু আলিয়াল জুব্বাই বলছে যে আল্লাহরও ভুল হয় আমার ভয় এই জায়গায় যে আমাদের কোনো দিনী ভাই হিতাকাঙ্ক্ষী হয়তো এই কথাটুকু খালি নিয়ে নিল আবু আলী জুব্বাই বলেছেন এটুকু হজব করে দিল দিয়ে বলল এই দেখুন আমানুল্লাহ মাদানি বলছে আল্লাহরও ভুল হয় আর আজকে চলছেও তো তাই কাজেই কথা বলতে গেলেও খুব হিসাব করে বলতে হবে আবু আলী আল জুব্বাই সে বলছে তার হলে এই বক্তব্য সে যদি কোরআন হাদিস না পড়ে এটা ডাক্তারের কাছেও যদি কয়েক ঘন্টা বসতো তাহলে এই কথাটা তার বলা লাগতো একজন ডাক্তার তার রুগী আসছে তো রুগীকে দিতে হবে হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হলে ওকে প্রেশারকে নিয়ন্ত্রণ না করে প্রেশারেরও সে রুগী এখন প্রেশার নিয়ন্ত্রণ না হলে একে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া যাচ্ছে না তে কাজেই প্রেশার নিয়ন্ত্রণের জন্য প্রথমে তিন দিনের কিছু ওষুধ দিলেন দিয়ে বলেন এটা খান খেতে থাকলো তারপরে আবার তিন দিন পরে এসেন আসার পরে এবার প্রেশার মাপলো মাপার পরে দেখা গেল প্রেশার নিয়ন্ত্রণ হয়েছে এখন হায়ার অ্যান্টিবায়োটিক দিল হায়ার অ্যান্টিবায়োটিকের সাথে হায়ার অ্যান্টিবায়োটিক খালেই তো গ্যাস ফর্ম করবে তো গ্যাস থেকে বাঁচার জন্য গ্যাসেরও আর একটা দিল বলে এটা আগে খাবেন আর এটা পরে খাবেন আর পেশার নিয়ন্ত্রণের জন্য যেটা দেওয়া হয়েছিল বলছে এটা আর লাগবে না এটা যে কাজে দিয়ে যে কাজ কি হয়ে গেছে হয়ে গেছে তাহলে কি এটা কি এই যে ডাক্তারের আগের ওষুধটা ভুল ছিল আর পরেরটা ঠিক তাই সংশোধন করে দিলেন না আগেরটা আগে দরকার ছিল তাই আগেরটা আগে দিলেন পরেরটা পরে দরকার তাই পরেরটা আবার পরে দিলেন প্রেশার নিয়ন্ত্রণ করার পরে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তাই প্রথমে প্রেশার নিয়ন্ত্রণ এটা দিলেন আল্লাপাক বলছেন মা নানসাহমিন আয়াতিন আও নুন সিহা আমি কোন সময় কোন আয়াতকে মানসুখ করি নাই মানসুখ যখনই করেছি কোন আয়াতকে সঙ্গে সঙ্গে তার পরিবর্তে আর আয়াত সমমর্যাদার সমপর্যায়ের আরেকটি আয়াত আমি বান্দাকে দিয়েছি যাই হোক বলছিলাম যে দেশে অনেক জাতের মুসলিম থাকা সত্ত্বেও দুই শ্রেণীর মুসলিম মূলত এক শ্রেণীর মুসলিম আসলেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে আর এক শ্রেণীর মুসলিম আসলেন মোহাম্মদ বিন কাসেম সাকাফি উল্লাহর মাধ্যমে যারই ফলশ্রুতিতে এখন আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি এই যে বখতিয়ারি ইসলাম এখতিয়ারি ইসলাম এই ইসলামের ভিতরে এই ফার্সি ভাষার মোরকে মানে গিফট আপনি যাই যান না কেন গিফট পেপার দিয়ে একটু জড়ায় দিলে দেখে খুব ভালো লাগে ভিতরে দিয়ে একটা কাঠের টুকরাও দেন একটা নর্মাল কোনো জিনিসও দেন তাহলে গিফট পেপার দিয়ে জড়ায় দিলে খুব ভালো লাগে ভাষা আন্দোলন করা হয়েছে ভাষার স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু প্রকৃত ভাষা আমাদেরকে দেওয়া হয় না ফাতেহা দহম ফাতে দহম মানে কি ইয়াজ দহম দহম দোয়াজ সিয়াজ দহম ইয়াজ দহম মানে একাদশী দোয়াজ দহম মানে দ্বাদশী সেয়াজ দহম মানে ত্রয়োদশী একাদশী দ্বাদশী হিন্দুদের একাদশীর পূজা আছে দ্বাদশীর পূজা আছে যদি বাংলায় বলা হয় যে একাদশীর ফাতেহা দ্বাদশীর ফাতেহা তাহলে মানুষ বলবে যে এটা কোন ইসলাম তুমি আনলে একাদশী দ্বাদশী এগুলি আবার কি ওই জন্য ওটা ফার্সি ভাষার মোরকে সুন্দর করে কভার করে দিল ফাতেহা ইয়াজদহ ফাতেহা দহ সোমবার এক সোমবার দো সোমবার শেষ সোমবার চাহার সোমবার শনিচর এতবার পীর মঙ্গল বুধ জুমেরাত জুমা ইয়ামুল জুমা ইয়ামুল সপ্ত ইয়ামুল আহাদ ইয়ামুল ইসনাইন ইয়ামুল সালাসা ইয়ামুল আরবিয়া ইয়ামুল খামিস ইয়ামুল জুমা Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday ইংরেজিতে দিনের নাম আছে আরবিতে দিনের নাম আছে উর্দুতে দিনের নাম আছে ফার্সিতে দিনের নাম আছে এই ফার্সিতে দিনের নাম হলো এক সোমবা দো সোমবা সে সোমবা চাহার সোমবা জুমেরাত জুমা সোমবার হলো শনিবার এক সোমবার রবিবার দো সোমবার সোমবার সে সোমবার মঙ্গলবার চাহার সোমবার হলো বুধবার এটা ফার্সি দিনের নাম ফার্সি ভাষায় চাহার সোমবার মানে বুধবার আখেরি চাহার সোমবার বর্তমান যে মাস চলছে এই মাসের নাম কি সফর মাস মোহারম সফর রবিউল আওয়াল রবিউল আওয়াল মাসে রসুলাম এতেকাল করলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই সফর মাসের শেষ বুধবারে অসুস্থতার ভিতর দিয়েও নাকি খানিকটা সুস্থতা অনুভব করেছিলেন আর এই সুস্থতা অনুভব করার কারণে সেখানে কিছু এবাদত বন্দী করা হয়েছিল মর্মে দলিল পেশ করা হয়ে থাকে যার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন এই দলিলের ভিত্তিতে বাকায়দা চলছে এই আখেরি সাহার সম্বাদ বন্ধুগণ আমরা আমাদের এই সমস্ত সমাজে ঢুকে পড়া এই কুসংস্কার এবং বেদাত এবং জাহেলিয়াতের কুহিলিকা যেভাবে জাতিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে ওখান থেকে ছুটানোর জন্য আমরা চেষ্টা করি এটাই হলো আমাদের মূল সমস্যাটা যে বাবা আমরা একটু করে বলে কিছু খাচ্ছিলাম কিছু খাবারের একটা ব্যাপার সেবার একটু দাবার জিয়াফত পাওয়া যায় তোমরা তো খাও না খাও না আবার আমরা যে খাই আমাদেরকেও নষ্ট করে দাও ঘটনাটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইসলাম কমপ্লিট করে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাম বললেন আল্লাহ পাকের তরফে আয়াত নাজিল হল আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আজকের দিনেই তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দেওয়া হল আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ওয়াতমাম তু আলাইকুম নেমাতি আর আমার নিয়ামত মহাগ্রন্থ আল কোরআনুল কারিমকে পূর্ণ করে দেওয়া হল ওয়া রাজিতুলাকুমুল ইসলাম দিনা আর তোমাদের দিন হিসাবে ইসলামকেই আমি আল্লাহ পাক মনোনীত করে এর উপরে সন্তুষ্ট রইলাম ইসলাম কমপ্লিট করার পরে রসুলাম দুনিয়া থেকে বিদায় হলেন তার আগে বিদায় হননি তাইলে এই ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম কমপ্লিট এর ভিতরে সংযোজন এবং বিয়োজন এটার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি বন্ধুগণ তাই আমরা এই সমস্ত ইসলামের নামে বিভিন্ন ধরনের পর্ব যেই পর্ব ইসলামের নামে ঢুকে পড়েছে সেই সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং জাতিকে সজাগ করতে হবে উমরে ফারুক রাজিয়াল্লাহ তালানু বলেন ইয়ামকুদু ওরাল ইসলাম অরোয়াতান অরোয়া ইসলামের এক একটা হাতল ছিঁড়ে ছিঁড়ে খোঁজে খোঁজে পড়বে ইয়ামকুদু ওরাল ইসলাম অরোয়াতুন শব্দের অর্থ হল হাতল আমরা গাড়িতে চড়ি হাতল ধরে ট্রেনে চড়ি হাতল ধরে বাসে চড়ি হাতল ধরে বয়স্ক লোকেরা বাথরুমে যায় হাতল ধরে ট্রেনের ভিতরে বাথরুমের ভিতরে হাতল দেওয়া আছে বিভিন্ন জায়গায় হাতল থাকে যে হাতল ধরে মানুষ নিজেকে স্থির রাখে সেই ওরওয়াতুনের বহু বাতনুল ওরা অমর ফারুক রাজি আলতন বলেন ইসলামের এক একটা হাতল সিরে সিরে খোঁজে খোঁজে যাবে ইসলামের হাতল সিরে যাওয়া মানে একটা বিপজ্জনক আপনি বাসে চড়তেছেন যেই হাতল ধরে বাসে উঠবেন সেই হাতল যদি ছিঁড়ে যায় তো ডাইরেক্ট চাকার তলে যাওয়া সারা কায়দা নিয়ে আপনি ট্রেনে চড়তেছেন পুরা শরীরের ভর যে হাতল ধরছে সেই হাতল যদি ছুটে যায় তা আপনার ট্রেনের চাকার তলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি হাতলটা ধরে নিজের শক্তি সঞ্চয় করে আপনি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন কিন্তু হাতল যদি খসে যায় তাহলে আপনি যাবেন কোথায় ওমর এবং খাত্তা আপনাদের বলেন ইসলামের হাতল এইভাবে ছিঁড়ে সিঁড়ে পড়বে খোঁজে খোঁজে ধরার কিছু থাকবে না কিভাবে হবে এটা বলছে তারা রা তুমফিল ইসলাম নেশা তুমফিল ইসলাম তারা রা তুম অথবা নেশায় তুম দুটার সমর্থবোধক তারা রা তুমফিল ইসলামে ও নেশায় তুমফিল ইসলাম ইসলামের ভিতরেই তোমরা বেড়ে উঠবে ওমা তারিফুন আল জাহেলিয়া আর জাহেলিয়াত সম্পর্কে তোমাদের জ্ঞান থাকবে না জাহেলিয়াত সম্পর্কে জ্ঞান না থাকলে সেই লোকের ইসলামের ওরওয়া খুলে যাবে আর খুলে গেলেই সে বিপদগামী হবে ঢাকা শহরে এসে যখনই আমরা নামি রাত বিরাত যখনই কেউ এসে একটু সুন্দর ব্যবহার করে একটু ভালো কথা বলে তখনই আমরা ভাবি যে এই লোকটা এত মিষ্টি কথা বলছে কেন হয় সে আমার পক্ষের লোক নয়তো সে আমার বিপক্ষের লোক পক্ষের লোক যদি হয় তাহলে আমাকে উপকার করার জন্য আসছে আর যদি বিপক্ষের লোক হয় তা আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য আসছে যখনই এই নেগেটিভ চিন্তাটা মাথার এক কোণে থেকে যায় যে হয়তো বা এই লোক আমাকে ব্ল্যাকমেলিং করার জন্য এসেছে তখন সেই লোকটা এই সতর্ক লোক ব্ল্যাকমেলিং এর হাত থেকে বেঁচে যাবে বর্তমান ফেতনার জামানা আপনার সাথেই দাঁড়াবে রফুল আদাইন আপনার সাথেই করবে জোরে আমিন আপনার সাথেই বলবে কিন্তু সে কোন আকিদা বিশ্বাস পোষণ করে তাকে যাচাই বাছাই করে আপনাকে তার সাথে চলাফেরা করতে হবে এবং তার সাথে উঠা বসা করতে হবে নতুবা বিপদ এই বিপদের কোনো শেষ সীমানা নাই আমাদের এক আত্মীয় তার ছেলেকে কাজে দিলেন কাজে দিলেন এক ওয়ার্কশপের মালিকের কাছে ওয়ার্কশপের মালিক মাসাল্লাহ খুব চমৎকার কাজ শিখাই দিয়েছে আর কাদিয়ানিও বানিয়ে দিয়েছে ওয়ার্কশপের মালিক খুব দক্ষ চমৎকার ভাবে তাকে কাজ শিখিয়ে দিয়েছে এবং কাদিয়ানি ট্যাবলেট তাকে খাওয়ায় কাদিয়ানি বানায় তারপর তাকে ছেড়ে দিয়েছে ছেলে এসে এখন বাড়িতে বলছে তিন অক্ত সালাত আদায় করতে হবে সুন্নত মাফল সালাত কিছু নাই কোরআন মানতে হবে হাদিস বলে কিছু নাই এই সমস্ত বক্তব্য উল্টাপাল্টা বলার সাথে সাথেই ওই বন এসে হাওমা করে কাঁদছেন আর বলছেন পেটের দুঃখে ছেলেকে ওয়ার্কশপে পাঠিয়েছিলাম ছেলে যদি রাস্তাঘাটে কাজ করে খেত ও যদি মাঠে ঘাটে কাজ করত আমি যদি ভিক্ষে করে খেতাম তো আমার ভালো ছিল আমার ছেলেটাকে কাদিয়ানির কাছে দিয়ে তোর ইমান আমলটা ধ্বংস হয়ে গেল তাহলে আপনার ছেলেকে গিরিল ওয়ার্কশপে কাজ শিখতে দিবেন ওখানেও আপনাকে বুঝতে হবে লোকটা রাখি দাকি ও ওয়ার্কশপের কাজও শিখাবে কাজের ফাঁকে ফাঁকে আপনার ছেলেকে কাদিয়ানি বানাবে আজকে রোহিঙ্গাদের রক্ত দিয়ে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 দুঃখের সময় দান করা এর দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়েছিলাম যে মানুষ সুখের সময় দান করাও কঠিন আর দুঃখের সময় দান করাও কঠিন সুখের সময় দান করা কঠিন বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে এই অবস্থায় দান করা কঠিন সবাই ব্যস্ত মরাবাড়িতে মুর্দা মানুষকে দাফন কাফনের কাজ চলছে সবাই শোকে মুহ্যমান এই সময় ফকিরকে ভিক্ষে দেওয়ার লোক নাই সুখের সময় দান করা কঠিন কারণ সুখের বন্যায় ভাসতে মানুষ বাড়িতে বিয়ের অনুষ্ঠান এখানে দান করার লোক কম কে যাবে ফকিরকে এখন ভিক্ষা দিতে ভিক্ষা দেওয়ার লোক কোথায় সবাই তো ব্যস্ত মানুষ দুঃখের মধ্যে হাবুডুবু খাচ্ছে এখন ভিক্ষে দেওয়ার টাইম কোথায় আল্লাহ পাক কোরআনুল কারিমে তাই চমৎকার ভাবে দুইটা জায়গার উল্লেখ করেছেন যে কঠিন পরিস্থিতিতেও তাদের দান বন্ধ থাকে না সুখে দুঃখে তারা দান করে ওয়াল রাগকে দমন করে রাগকে দমন করাটা এটা একটা বিরাট কাজ রাগকে দমন করাটা বিরাট কাজ রসুলাম বলছেন তাবাসুমুকালা ওয়াজে আহিকা সাদাকা তোমার ভাইয়ের সামনে মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও সাদাকা টাকা লাগে না গো পয়সা লাগে না সাদাকা করতে পয়সা লাগে না বিনা পয়সায় সাদাকা রাস্তাঘাটে যখন তখন করা যায় তাবাসুমুকালা ওয়াজে কা সাদাকা তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলাটাও সাদাকা মুস্কি হাসি দিয়েছিলেন একজন নবী কার সামনে একজন নবী মুস্কি হাসি দিয়েছিলেন কার সামনে বলেন কেউ একজন বলেন আল্লাহ আকবার বারাকুল ভাইয়া মাসাল্লাহ সুলাইম পিপলার ভাষণ শুনি আরে ক্ষুদ্র পিপলা কি চমৎকার ভাষণ দিচ্ছে রে সুলাইম পিপলার সাথে কথা বলছেন তা হাসি দিয়ে কথা বলছেন এত বড় নবী সামান্য একটা প্রাণী পিপড়া সেই পিপড়ার সাথেও কি করছেন হাসি দিয়ে কথা বলছেন পিপড়াকে বলছো পিপড়া এত সুন্দর ভাষণ তুমি দিচ্ছ কেন ঘটনাটা কি বলছে আমি এখানকার সর্দার তোমার পায়ের তলায় একটা পিঁপড়া মরে গেলে আল্লাহর দরবার আমার জবাব দিতে হবে এই জন্য আমি জাতিকে সতর্কতা জানাচ্ছিলাম কোরআনে নাই কি কোরআন এবং হাদিস আপনাদের জন্য এনাফ এনাফ আমাদের একজন আলেম আলেমে দিন ব্যাখ্যা দিয়েছিলেন বলছে কোরআন শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লাহির রহমানের রাহিম বিসমিল্লার বা অক্ষর আর কোরআন শেষ হয়েছে নাস শব্দ দিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস তাহলে কোরআনের শেষ অক্ষর হল সিন আর কোরআনের শুরু অক্ষর হল বা বা আর সিন যদি একসাথে মিলানো যায় তাহলে কি হয় বাস যথেষ্ট এনা বাস কোরআনটাই তোমার জন্য কোরআন এবং সহিদিসটাই তোমার জন্য বাস কোরআন এবং সৈয়াদিসটাই তোমার জন্য এনা এটাই যথেষ্ট আল্লাহ আকবর বলছিলাম সুলাইমান আসাল্লাম পিপড়ার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলছে আল্লাহ নবী বলছেন তাবাসুমুকা আলা ওয়াজে আখিকা সাদাকা মুস্কি হাসি দিয়ে কথা বললেও সাদাকা হয় ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে তারাই হলো মোহসেন আর আল্লাহ মোহসেনকে পছন্দ করেন মোহসেন হল আল্লাহর পছন্দনীয় বান্দা আল্লাহ পাক মোহসেনিনদেরকে পছন্দ করেন গত জুমায় একটা হাদিস বলেছিলাম আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহ হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছেন মাম্বানা মাস্তিদান লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানালো আল্লাহর ওয়াস্তে মসজিদ বানালো মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে প্রচার করার জন্য নয় আল্লাহর ওয়াস্তে মসজিদ বানালো মাম্বানা মসজিদ আনলিল্লাহ কতটুকু মসজিদ বানালো কামা ফাসে কামা ফাসিল কাতাব কাতাব পাখি বাবুই পাখির বাসার মতো এতটুকু ছোট মসজিদ বানালো যে মসজিদ হল বাবুই পাখির বাসার সমান কামা ফাসিল কামা ফাসিল কাতা মাম্বানা মাসজিদান লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাল কামা ফাসিল কাতাত বাবুই পাখির বাসার মতো আও আসগার আমিন অথবা বাবুই পাখির বাসার চেয়েও ছোট বাবুই পাখির বাসার মতো মসজিদ অথবা তার চেয়েও ছোট মানে একটা ছোট্ট মসজিদ একটা ডেরা বেড়া দিয়ে কোনো মতো শেষদার জায়গা বানায় দিল বানাল্লাহু লাহু বাই তানফিল জান্নাই আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দেবেন আল্লাহ আকবর জান্নাতের ঘর বানাবেন বানাল্লাহু লাহু বাই তানফিল জান্না আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতের ঘর বানাবেন দান না করলে তো মসজিদ হয়ে যাবে নাকি না দান লাগবে সুখে দুঃখে দান লাগবে সর্ব অবস্থায় দান লাগবে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে বান্দা যখন মহা মুসিবতে ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে সূর্য যখন এক মাইল উপরে আসবে মানুষের মগজগুলি টক বক করে গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে আধাত উপরে সূর্য থাকবে মর্মে হাদিস সহি নয় সহিদিস কতরা মিল এক মাইল উপরে থাকবে এক মাইল উপরে সূর্য থাকবে ঘামের সাগরে মানুষ সাঁতার কাটবে সেই দিন আল্লাপাক ইমানদারদেরকে ডাকবেন ডেকে তাদের সাদাকা যারা দান করেছে তাদের সাদাকা তাদের জন্য একটা শেড হয়ে যাবে আল মোতাসাদ্দিল দিল্লি মুস্তাক যারা দানকারী তারা দানের শেডের নিচে সেদিন আশ্রয় গ্রহণ করবে তাদের দান হবে সেদিন তাদের সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য একটা আরামদায়ক শেড আল্লাহ আকবর দানটা এমন একটা জিনিস যে দানের কারণে মানুষের বহু রকমের বালা মুসিবত দূর হয়ে যায় পৃথিবীর কোন শক্তি বালা মুসিবত দূর করতে সক্ষম নয় সেরেফ দান ছাড়া আল্লাহ আকবর সেই দান যারা গোপনে করবেন তাদেরকে আল্লাহ পাক দিনের স্বার্থে ভালোবাসা দুনিয়াবি স্বার্থে নয় দুনিয়ার স্বার্থ হল ঠুনকো স্বার্থ চলে গেলেই ভালোবাসা চলে যায় দিনের স্বার্থে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্যই ভালোবাসে তাকে আল্লাহ পাক ছায়া দিবেন কিন্তু আল্লাহ এলান করবেন আইনাল মোতাহাবুনা বিজালালি আইনাল মোতাহাবুনা বিজালালি হাসরের ময়দানে তারা এমন লোক যারা একে অপরকে ভালোবেসেছিলে আমার সন্তুষ্টির জন্য তারা কোথায় আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার দিনী ভাইকে ভালোবেসেছিলে তোমার ভাইকে তুমি ভালোবেসেছিলে সেরে আমার সন্তুষ্টির জন্য এই লোকগুলি কারা আসো হাসরের ময়দানে তারা বেরিয়ে আসো আমি আজকের দিনে তোমাদেরকে নিজস্ব ছায়াতে ছায়া দান করব আল্লাহ এলাম করবে নিজে হাসরের ময়দানে ওই দুই ব্যক্তি সম্পর্কে যারা একে অপরকে ভালোবাসে সেরে আল্লাহকে খুশি করার জন্য রসুল সালাম বলেন মান আলিল্লাহে ও আবগাদ আলিল্লাহে ও আলিল্লাহে ও মানা আলিল্লাহে ফাকাদ ইস্তাকমালাল ইমান যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ভালোবাসা সৃষ্টি করে আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে দিস্তাক ইস্তাকমালাল ইমান তার ইমানটা পূর্ণ হল ট্রেনের ভিতরে মাঝে মাঝে খুচরা টাকা থাকে তো ফকির মিসকিনকে দেই ফার্স্ট ক্লাসে রিজার্ভেশনে আসলে এই সুযোগ থেকে বঞ্চিত হওয়া লাগে মানে ওখানে ফকির মিসকিন ঢোকার সুযোগ পায় না যেদিন ফার্স্ট ক্লাস রিজার্ভেশন পাই না সিট সেদিনই আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ বোধ আজকে দাওয়াতি কাজের একটু সুযোগ করে দিল ওখানেও হয় ওখানে ভিআইপি থাকে তো তারা কথা কম বলে কথা কম বললে ভিআইপি হওয়া যায় একটু বুজুর্গি ভাব নিলে কথা ভিআইপি হওয়া যায় আর কথা বেশি বলে ভিআইপি হওয়া যায় না সহজে ভিআইপিরা কথা কম বলে ওদের সাথে কথা বলে ওর অনেক সময় একটু নাকও শিক্ষায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হুজুর হুজুর এটা ভিআইপি মানে ভাবে যে এটা ভিআইপিদের জায়গা এই আবার হুজুর ঢুকলো কে ডক্টর আব্দুল বারি রাহেমাউল্লাহ জমিয়াতের প্রেসিডেন্ট বাংলাদেশ জমিয়াতের প্রেসিডেন্ট উনি ঢাকা এয়ারপোর্ট ভিআইপি গেট দিয়ে বের হচ্ছিলেন চট করে এক আনারি অফিসার কি বলছে বলছে চাষা এটা VIP gate doctor Abdul Bari সাহ hmm I am also VIP টুপি মাথায় দিলে কি ভিআইপি হওয়া যায় না বাবা বলছে আমিও ভিআইপি টুপি মাথায় দিলে ভিআইপি হওয়া যায় না বলেই বলছে যত সব তারপরে আরেকজন দৌড়ে এসে বলছে excuse me sir excuse me এটা তো আনারি লোক বুঝতে পারেনি মাফ করে দেন বলছে আপনি পন্ডিত কোথায় ছিলেন এতক্ষণ ভিআইপি গেটের সামনে আনারি লোক রাখেন কেন মানে বুদ্ধিমান আর এক ধমক খেয়ে আসলো ভিআইপি গেটের সামনে আনারি লোক রাখছেন কেন ভিআইপির সাথে বলছে ভিআইপি ভিআইপি তো বলছিলাম যে ফকিরকে দিচ্ছি কিছু পয়সা কিন্তু একদম যুবক এসে বললেন আমার পায়ের মধ্যে সমস্যা আমাকে কিছু দেন তো আমি তোকে আর কিছু দিলাম না এখন ওই পাশের ভদ্রলোক খুব হতবাক হয়ে গেল যে মৌলী সাহেব তো মোটামুটি কিছু কিছু করে সবাইকে দিল কিন্তু এই ছেলেটাকে দিল না কেন এখন সে জিজ্ঞাসাও করছে না আর বলছেও না আমি বললাম ভাই ওর চেহারার দিকে তাকিয়ে আমি দেখতেছি ও হিরোইনসি ও হিরোইন খায় হিরোইন খোরের পুরা আলামত তার ভিতরে সিমটম পুরা বিরাজ করছে যদি সে হিরঞ্চি হয় তাকে আমি টাকা দিব না ওকে টাকা দিলেই ওই টাকা দিয়ে হিরোইন খাবে কারণ আমার নবী আমাকে শিখিয়েছেন মান আহাবাহে ও আবগাজা লিল্লাহে ও আতা আলিল্লাহে ও মানা আলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্যই ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্যই শত্রুতা করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয় আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে ওকে দেই নাই আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ হিরোইন খাওয়া লোককে আমি টাকা দিলে আমার টাকা দিয়ে হিরোইন খাবে ও পাপ করবে সেই পাপের ভাগ আমাকে নিতে হবে বাল্যকালে একবার আমাদের বাড়িতে আগুন নিয়েছিল মাঠের কামলারা আগুন নিয়েছিল তা আগুনটা নিয়ে যে দেখি বাবা আগুনটা দেখি এই পানি ঢালি দিয়ে নিভাই দিই বলে মাদ্রাসায় পরে তো বেদক বলে আমরা আগুন আনতে গেছি ওদের বাড়িতে আগুন নিভাই দিয়েছে বললাম যে আগুন সিগারেট খাওয়ার জন্য নিছে আমানুল্লাহর বাড়ির আগুন কারো সিগারেট খাওয়ার জন্য চলবে না সিগারেট খাওয়ার জন্য মাঠে কামলা কাজ করে সিগারেট খাবে ওই আগুন আমার বাড়িতে নেবে হাসরের ময়দানে আমাকেও একদিন জব ধীর কাট করে না তুমি তো আগুন দিয়ে তাকে সহযোগিতা করেছিলে তাহলে জরুর কল্যাণমূলক কাজে দেওয়া যাবে আল্লাহ পাক বলছেন যে তাওয়ানুয়ালাল বেররি ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ানুয়ালাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজে করো না রমাদান মাস দিনে দুপুরে ক্ষেতের কামলারা ওরা ভাত খাবে ভাত খাওয়ার জন্য আমাদের বাড়িতে পানি নিয়ে যাচ্ছে বললাম চাচা পানি থেকে আনলেন বলে আপনাদের বাড়ি থেকে আনছি কি করবেন ভাত খাবো দেখি পানির জগটা পানির জগটা নিয়ে তারপরে পানিটা উল্টাই দিয়ে বলবে এখন যান পানি কোথায় নেবেন আমি জানি না রোজার দিনে দিনের বেলায় আল্লাহর নাফরমানি করবে আল্লাহর বান্দারা আর আমার বাড়ির টিবলের পানি ওরা দিয়ে আল্লাহর নাফরমানি করবে এটা আপাতত আমি হতে দিলাম না কে করতে দিল পানি কোথেকে এসে আল্লাহর নাফরমানি করছে তার ব্যাপার যাই হোক রসুল সালাম বলছেন মান আহাব আলিল্লাহে ও আবগাদ আলিল্লাহে ও আত আলিল্লাহে ও মানা আলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা থেকে বিরত থাকে আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দেয় আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে ফাঁকা ফাকাদ ইস্তাকমাল ইম্যান তার ইমান পূর্ণ হলো মামা আলাইন বালাক আকুল কাউলি হাজা আস্তাকুল্লাহ আলী